যেখানে আমি প্রাণ খুলে গাইতে পারি হৃদয়ে ব্যথা বেদনা ভুলতে পারি যেখানে আমি প্রাণ খুলে গাইতে পারি হৃদয়ে ব্যথা বেদনা ভুলতে পারি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বপ্ন সিঁড়ি স্বাগতম চলো হারিয়ে যাই শরীর ভবনে সুর ছন্দের কোনো সীমানা নেই এসো স্বপ্ন দেখে স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা এসো স্বপ্ন দেখি নতুন পৃথিবীর স্বপ্ন দেখি সুন্দর আগামীর